উবায়দুল্লাহ ইবনু আদি ইবনু খিজর রহমতুল্লা আলহি উরওয়াহ ইবনু জুবায়রকে বলেন যে মিসওয়ার ইবনু মাকরামা এবং আব্দুর রহমান ইবনু আসওয়াদ ইবনু আব্দ ইয়াগুস রদিয়াল্লাহ তাল্লাহ্ন উভয়ই তাকে বলেন তুমি তোমার মামা উসমান রদিয়াল্লাহ তাল্লাহ্ন এর সাথে তার বৈপিত্র ভাই ওয়ালিদ ইবনু উকবা সম্পর্কে কোনো আলাপ আলোচনা করছো না কেন জনগণ তার বিরুদ্ধে শক্তভাবে সমালোচনা করছে উবায়দুল্লাহ বলেন উসমান রদিল্লাহ তালাহ যখন সলাতের জন্য মসজিদে আসছিলেন তখন আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম এবং তাকে লক্ষ্য করে বললাম আপনার সাথে আমার কথা বলার দরকার আছে এবং তা আপনার কল্যাণের জন্যই তিনি বললেন ওহে আমি তোমা হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি আমি তখন ফিরে আসলাম এবং সালাত যখন সালাত শেষ করলাম তখন মিসওয়ার ও ইবনু আব্দ ইয়াগুস রজিল্লাহ তাল্লাহ্ন এর নিকট গিয়ে বসলাম এবং উসমান রদিল্লা তাল্লাহ্নকে আমি যা বলেছি এবং তিনি যে উত্তর দিয়েছেন তা দুজনকে শোনালাম তারা বললেন তোমার উপর যে দায়িত্ব ও কর্তব্য ছিল তা তুমি আদায় করেছ আমি তাদের নিকট উপবিষ্টই আছি এ সময় উসমান রদিল্লাহ তাল্লাহ্ন এর পক্ষ হতে একজন দূত আমাকে ডেকে নেয়ার জন্য আসলেন তারা দুজন আমাকে বললেন আল্লাহ তোমাকে পরীক্ষায় ফেলেছেন আমি চললাম এবং উসমান রদিল্লাহ তাল্লাহ্ন এর নিকট প্রবেশ করলাম তিনি আমাকে জিজ্ঞেস করলেন তোমার কি উপদেশ যা তুমি কিছুক্ষণ আগে বলতে চেয়েছিলে তখন আমি কালিমা শাহাদত পাঠ করে বললাম আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে রসুল রূপে প্রেরণ করেছেন তার উপর কিতাব অবতীর্ণ করেছেন আর আপনি ওই দলেরই অন্তর্ভুক্ত যারা আল্লাহ ও তার রাসুলের ডাকে সাড়া দিয়েছেন আপনি তার উপর ইমান এনেছেন এবং প্রথম দু হিজরতে আপনি অংশ নিয়েছেন আপনি রাসুলুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের সঙ্গ লাভ করেছেন এবং তার স্বভাব চরিত্র স্বচক্ষে দেখেছেন জনসাধারণ ওয়ালিদ ইবনু উকবা সম্পর্কে অনেক সমালোচনা করছে আপনার কর্তব্য তার উপর দণ্ড জারি করা উসমান রাজিয়াল তাল্লাহ্ন আমাকে লক্ষ্য করে বললেন হে ভাতিজা তুমি কি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে পেয়েছ আমি বললাম না পাইনি তবে তার বিষয়ে আমার নিকট এমনভাবে পৌঁছেছে যেমনভাবে কুমারী মেয়েদের নিকট পর্দার সংবাদ পৌঁছে থাকে উবায়দুল্লাহ রহমতুল্লা আলহি বলেন উসমান রদিল্লাহ তাল্লাহ্ন কালিমা শাহাদত পাঠ করলেন এবং বললেন নিশ্চয়ই আল্লাহ মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে সত্যসহ প্রেরণ করেছেন তার উপর কিতাব অবতীর্ণ হয়েছেন যারা আল্লাহ ও তার রাসুলের ডাকে সাড়া দিয়েছেন তাদের মধ্যে আমিও ছিলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যা সহ প্রেরণ করা হয়েছিল আমি তার প্রতি ইমান এনেছি ইসলামের প্রথম যুগের দু হিজরতে অংশগ্রহণ করেছি যেমন তুমি বলছো আমি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গ লাভ করেছি তার হাতে বায়াত করেছি আল্লাহর কসম আমি তার অবাধ্যতা করিনি তার সাথে প্রতারণা করিনি এমতাবস্থায় তার ওফাত হয়ে যায় তারপর আল্লাহ তালা আবু বকর রদিল্লাহ তাল্লাহ্নকে খলিফা নিযুক্ত করলেন আল্লাহর কসম আমি তারও নফরমানি করিনি তার সাথে প্রতারণা করিনি অতপর উমর রদিল্লাহ তাল্লাহ্ন খলিফা মনোনীত হলেন আল্লাহর কসম আমি তারও অবাধ্য হইনি তার সাথে প্রতারণা করিনি তিনিও মৃত্যুপ্রাপ্ত হলেন এবং তারপর আমাকে খলিফা নিযুক্ত করা হলো আমার উপর তাদের বাধ্য থাকার যেরূপ হক ছিল তোমাদের উপর তাদের ন্যায় আমার প্রতি বাধ্য থাকার কি কোনো কর্তব্য নেই উবায়দুল্লাহ বললেন হ্যাঁ অবশ্যই হক আছে উসমান রদিল্লাহ তাল্লাহ্ন বললেন তাহলে এসব কথাবার্তা কি তোমাদের পক্ষ হতে আমার নিকট আসছে আর ওয়ালিদ ইবনু উকবার ব্যাপারে তুমি যা বললে সে ব্যাপারে আমি অতিসত্বর সঠিক পদক্ষেপ নিব ইনশাল্লাহ অতপর তিনি ওয়ালিদকে চল্লিশটি বেত্রাঘাত করার রায় প্রদান করলেন এবং তা বাস্তবায়িত করার জন্য আলী রাজিল্লাহ তাল্লাহ্নকে আদেশ করলেন সেকালে অপরাধীদেরকে শাস্তি প্রদানের দায়িত্বে আলী রাজিল্লাহ তাল্লাহ্ন নিযুক্ত ছিলেন ইউনুস ও এবং জুহরির ভাতিজা জুহরি সূত্রে যে বর্ণনা করেন তাতে রয়েছে তোমাদের উপর আমার কি অধিকার নেই যেমন অধিকার ছিল তাদের জন্য আবু আবদুল্লাহ বলেন অতপর ওয়ালিদকে চল্লিশটি বেত্রাঘাত করা হলো এবং আলী রাজিল্লাহ তাল্লাহ্নকে নির্দেশ করা হলো তাকে বেত্রাঘাত করার এবং তিনি তাকে বেত্রাঘাত করেছিলেন